শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ইসলামী সঙ্গীত মুক্তির সোপান গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাফিজ মেহেদি রেহাদ মেহেদি আরিফুল ইসলাম মহিদুল ইসলাম আশরাফুল ইসলাম ওসমান গনি ও নাজমুল হাসান অডিও রেকর্ডিং ও mastering Digitech media Jessore Jessore